উনিশ নম্বর প্রশ্ন দোয়াতে দরুদ না পড়লে সেই দোয়া আসমান জমিরের মাঝে ঝুলে থাকে এই কথাটি কি সঠিক এটি তিরমিজিতে হাদিস রয়েছে এবং হাদিসটি কমপক্ষে হাসান ইনশাআল্লাহ যেটি আর রাজি আল্লাহ তালানো থেকে যে মৌকুফ রয়েছে তার বক্তব্য হিসাবে সেটা সহি এবং রসুল্লাহ থেকে তিনি দলিল না যে নিজের পক্ষ থেকে এরকম কথা বলতে পারেন না যে দোয়া তে দরুদ না পড়লে সেই দোয়া আসমার জমির মাঝে মকুফুন বাইনা সামায়াল আর্থ এইভাবে রয়েছে আসমার জমির মাঝখানে সেটা স্থগিত থাকে বা ঝুলন্ত থাকে তো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে আপনি এখানে গুরুত্ব দেবেন নবী সালাম সালাত সালামের নবী সালামের সালাতের ফজিলত এবং গুরুত্ব বোঝানো হয়েছে এবং নিজের জন্য দোয়া করবেন আপনি আপনার নবীকে আমার নবীকে আপনার চাইতে আমার চাইতে বেশি ভালো সারা দিনে সবকিছু চাইতে বেশি ভালোবাসেন এর প্রমাণ হচ্ছে যে আপনি নিজের জন্য দোয়ার আগে তার জন্য দোয়া করবেন এই ক্ষেত্রে আল্লাহর প্রশংসার পরে নবী সাসমের শুরুতে দূরত পড়বেন আর শেষখানে কমপক্ষে পড়বেন শেষ আর শুরু আর মাঝখানেও যদি পড়েন তো ভালো কেউ বলেছেন তিনবার কেউ বলেছেন দুইবার কমপক্ষে একবার নবী সাল্লাহ সাল্লামের উপর দুরুদ বা সালাদ পেশ করবেন আপনি আপনার দোয়া এটি হচ্ছে উত্তম বাসন্না তবে কোনো নাজাইজ কাজ না কেউ যদি দরুদ ছেড়ে দেয় নাজাইজ কাজ নয় আল্লাহ রব্বুল যেন আমাদেরকে উত্তম পন্থায় দোয়া করার জিকির আজকালে তৌফিক দান করেন তারপর বলছেন যে আল্লাহ আইনি আল্লাহ দিকে বা শুক রেখে ইবাদে থেকে এই দোয়াটি কখন পাঠ করতে হবে এই দোয়াটি সালাম ফিরার পরের জিকিরের মধ্যে পাঠ করতে পারেন আবার এটা সালাম ফিরার আগে আত্মাহাত আর দুরুদ ইব্রাহিম পড়ার পরেও পড়তে পারেন অসুবিধা নেই